বৃষ্টির ঋণে ছিনি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে ছিনি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় ঋণে ঋণেছি সুরের বেলায় শরতে শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে চিনি সুরের মেলায় বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আছো হৃদয়ের আঙিনায় বৃষ্টির ঋণে ঝিনি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে ঝিনি সুরের মেলায় গোধূলের সূর্যটা নীলিমার টন্তরে স্নিগ্ধ আলো দিয়ে যায় পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রত্নামে আধার ছড়ায় গধুলের সূর্যটা নীলিমার প্রান্তরে স্নিগ্ধ আলো দিয়ে যায় পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রত্নামে আধার ছড়ায় বধুলের সূর্যটা নীলিমার প্রান্তরে স্নিগ্ধ আলো দিয়ে যায় পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রাত নামে আধার ছড়া বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তুমি আছো হৃদয়ে এই আঙিনায় বৃষ্টির ঋণে ছিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে ছিনি সুরের মেলায় সুবেহে সাদিক জাগি রাতে রাধার চিরে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাঁপে অজানের আবাহনে গুমিনের ঘি সুবেহে সাদিক জাগে রাতের আধার চিরে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাঁপে অজানের আবাহনে মুমিনের ঘুম ভেঙে যায় সুবেহে সাদিক জাগে রাতের আধার চিরে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাঁপে আজানের আবাহনে মুমিনের ঘুম ভেঙে যায় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তুমি আছো হৃদয়ের এই আমি নয় বৃষ্টির ঋণে ছিলি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে ছিলি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে চিনি সুরের মেলায় শরতের শিশির আর মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণে চিনি সুরের মেলায় অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়